আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওনস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম আকিদার একটি গ্রন্থ নিয়ে যা ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলোচনা করেছেন সেই গ্রন্থে তিনি আলোচনা করেছিলেন আকিদার বিভিন্ন অংশ বিশেষ করে তিনি তাহিদুল উলহিয়া সম্পর্কে আলোচনা করেছিলেন তো আমরা এই লা ইলা গৈরুহু এই তার এই কথাটির ব্যাখ্যা করছিলাম ব্যাখ্যা আমরা এসেছি এই আলোচনা নিয়ে এসেছিলাম যে আসলে আল্লাহ তালা নবী এবং রাসুল সবাইকে একটি জিনিস প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন সর্বাগ্রে সবার আগে সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর এবাদত হয় আর এবাদত না হয় আর কারো আবাদত না হয় একমাত্র আল্লাহর এবাদত হয় আর কারো আবাদত হলে সেখানে তাহিদুল লোহিয়া প্রতিষ্ঠা হবে না এবং সেটা আমরা আগে আলোচনা করেছি আমার আগে যে সেটাই হচ্ছে রবিয়ার দাবিওতা রবিয়ার এটা রবিয়া কেউ যদি কোনো আল্লাহকে রব মানে সেটা দাবি হচ্ছে এটা যে আল্লাহকে একমাত্র ইলা হিসাবে আল্লাহর এবাদত করবে আর কারো এবাদত করবে না তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লাম তিনি এই দাবিটা নিয়ে এসেছেন এই দাবিটা নিয়ে এসেছেন এবং এই দাওয়াত নিয়ে এসেছেন দাবি এবং দাওয়াত রসুল্লাহ আসলামের এটাই ছিল সবসময় তিনি এই দাওয়াতি দিয়েছেন কৌরুল্লাহ ইহাইল্লাহ যে একমাত্র আল্লাহর আবাদত যেন হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমনকি তিনি এই দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য তিনি জেহাদ করেছেন যুদ্ধ করেছেন বদর যুদ্ধ করেছেন সাহাবা একরাম যুদ্ধ করেছেন একে অপরকে কেন হত্যা করবেন কি কারণে রসুল তো ছিলেন রহমাতুল্লাহ আলমিন আলম সারা জগতের জন্য রহমত হিসেবে তাহলে তিনি যুদ্ধ করেছেন কেন কারণ তাকে পাঠানো হয়েছে যে জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য সেটা প্রতিষ্ঠা তিনি করবেন এর বাইরে অবশ্যই এটাও রহমত কেন যদি এটা প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষগুলো ইমান আনে তাদের তার দাওয়াত পেয়ে তাহলে অবশ্যই সেটা রহমত হবে কারণ ইমানের কারণে আখেরা তার মুক্ত হয়ে যাবে এবং তিনি তারা জান্নাতি হতে পারবে আর যদি তা না হয় যদি তা না হয় তাহলে তারা পদভ্রষ্ট হবে দুনিয়াতে এবং আখেরা তারা হতভাগা হবে এতে কোনো সন্দেহ নেই রসুল্লাহ সাল্লাম বলেছেন যে উমৃতান ওকাতেরা নাস আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে কতক্ষণ পর্যন্ত হাত্তায়ুল ইলাহিল্লাহ ওয়ান্না মাহমুদ রাসুল্লাহ ততক্ষণ না তারা সাক্ষ্য দিবে হাতে এসাদু আল্লাহ ইল্লাহ এই সাক্ষ্য দিবে যে এটা বলবে যে একমাত্র আল্লাহ হচ্ছে আমার ইলা তারই আবাদত করি আর কারো আমি করব না এবং মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম আল্লাহ রাসুল এই সাক্ষ্য দেওয়ার জন্য এই জন্য ইসলামে প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে সাক্ষ্য দেয়া প্রথম কাজ আউ্বাল ওয়াজিব আল মুকাল্লফ আল মুকাল্লফ মুকাল্লাফ বা যাদের থেকে আদিষ্ট কোরআন এবং হাদিসের নির্দেশ দ্বারা যারা আদিষ্ট তাদেরকে বলা মুকাল্লাফ এদের প্রতি প্রথম নির্দেশনাই হচ্ছে যে এটা বলবে লাহ ইলাহা অন্য কোনো চিন্তা করা নয় কেউ কেউ বলে থাকেন যে প্রথম কোনো কোনো মোতাকাল্লিম বলে মোতাকাল্লিম বিশেষ করে আশায় ও দিয়ে তারা বলে থাকেন যে প্রথমে তারা সন্দেহ করবে সন্দেহ থেকে আস্তে আস্তে আস্তে বিশ্বাস আসবে এটা একটা হারাম কথা নাজাহেজ কথা কারণ আল্লাহ রসুলাম কখনো কাউকে সন্দেহ করতে বলেন নাই আল্লাহ তালা বলেন নাই তাহলে তারা কোথেকে এটা নিয়ে আসে কেউ কেউ বলতেন যে প্রথম তারা তারা প্রথম তারা আল্লাহ রবিহত স্বীকৃতি দেবে উলুহিয়ত না এটাও বলেন নাই বরং রসুল্লাহাম প্রথম দাবি এটা ছিল প্রথম কথাই ছিল লাহ বলবে যে তো শিখি তোমাদের অন্তরে আছে তো সেই রবের জন্য তোমাদের যাবতীয় আবাদত হবে আর কারো আবাদত তোমরা করতে পারবে না এটাই বরং বরং নবী রাসুলদের সবাই দাবি ছিল রসুল্লাহামের একই এই দাওয়াত ছিল এবং দাবি ছিল যে একমাত্র আল্লাহর আবাদত হবে আল্লাহর আবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না রসুল্লাহ সাল্লাহাম এই কথাটি বারবার বলেছেন তিনি এই জন্য বলেছেন মানকান আখরু কালাম হিলা ইলা ইল্লাহ দাখলা জান্না যার সর্বশেষ কালাম হবে লাহ সে জান্নাতে প্রবেশ করবে কারণ যে ব্যক্তি লাহ বলেছে সে প্রকারান্তরে আল্লাহর নামে স্বীকৃতি দিয়েছে প্রকারান্তরে আল্লাহ তার রবিহতে স্বীকৃতি দিয়েছে দিয়েছে সেই কোনো সন্দেহ নাই এবং যে ব্যক্তি এই লাহ ঠিক ঠিক রাখতে পেরেছে সে অবশ্যই একমাত্র আল্লাহ রেবাদ করেছে শিরিক করেনি এবং মুনাফেকি করেনি কুফুরি করেনি সে ইমানের সাথে সে জান্নাতে প্রবেশ করবে এতে কোনো সন্দেহ নেই কারণ লাহ্লাহর জন্যই নবী রাসুলদেরকে পাঠানো হয়েছে নবী রাসুল ঠিক তারা এটা সেটা ঠিক রাখতে পেরেছে কিন্তু লাইলা মুখে বলার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুখে বলার অর্থ সহ সেটা বলতে হবে যে আমি যে লাইলে সাক্ষ্য দিচ্ছি এই সাক্ষ্যটুকু কতটুকু শুদ্ধ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে যে লাইলা ইল্লাল্লাহ মুখে বলছি অন্তরে নাই তাহলে সে বুঝে নাই যেটা আরবের মোশেকরা বুঝতো তারা যখনই বলছে কেউ লাহিল্লা তখন বুঝতে সমস্ত ইলা বাদ দিয়ে শুধু আল্লাহর আবাদ করতে হবে কিন্তু আমরা সেটা বলি না আমরা মুখে লাহিল্লা বলি অথচ আমরা আল্লাহর সাথে আরো শিরিক করে পড়ি অনেকে অনেক অনেকে শির করে ফেলে অনেকেই দেখা যায় মুখে অন হাজার বার লাহিল্লা পড়তেছে জিগির করতেছে লাহিল্লা অথচ সে মনে করতেছে যে তার তার অবস্থা পরিবর্তন করে দেবে পীর সাহেব বা কবরবাসী বা কোনো গাছ বা মাছ বা কোনো মূর্তি তার অবস্থা পরিবর্তন করবে অথবা তার তার বিপদে সাড়া দেবে ইত্যাদি মনে করতেছে তাহলে সে আল্লাহর লাইলের অর্থ সে বুঝে নাই লাহিলের অর্থ বুঝলে সে এই কাজটি করতে পারত না এই কাজটি সে করতে পারত না এই জন্য লাহিল্লাহ এইটা সবচেয়ে বড় সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ ইল্লা মান শাহিদ আবিল হককে হকের সাক্ষ্য এটাই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে লাহিল্লাহ সাক্ষী আকবর শাহাদা কুল আইসাইন আকবর শাহাদা কুলিল্লাহ যে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ সাক্ষী দেয়া যে আল্লাহ রবুল ইজতের সাক্ষী দিচ্ছে এটা তার আবাদত করব তার আবাদতের বাইরে আর কার আবাদ করবো না এটা বড় সাক্ষী এই জন্য কোরআনে করিমে আল্লাহ তালা এই সাক্ষীকে নিজের জন্য ফেরিস্তাদের জন্য উল আলমদের জন্য নির্ধারণ করে নিয়েছেন আল্লাহ তালা জন্য বলছেন শাহিদ আল্লাহ আন্না ওয়াল মালাইকাতু ওয়াউল ইলমি খায়মান বিল কিসতি লা ইলাহা ইল্লাল্লাহু আল আজিজুল হাকীম ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম সুরা আল ইমরানের আঠারো এবং উনিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই নিজে সাক্ষ্য দিতে কখন কখন দেন আল্লাহ তালা যার কারণ এটা গুরুত্ব বোঝানোর জন্য তিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আর কার সাক্ষী দিলে আপনি গ্রহণ করবেন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই ও উল আলম ওল মালাইকে তো অনুরূপভাবে সাক্ষ্য দিচ্ছে ফেরেস তারা ও উল আলম এবং আলমরা আলমরা কারা জ্ঞানীরা সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে নবীরা তারপর সিদ্দিকীন সোহাদা সালেহীন নেককার বান্দারা সিদ্দিকরা সালেহরা এরা সবাই শহীদরা আল্লাহ শহীদরা সাক্ষ্য দিচ্ছে জান দিয়ে তারা সাক্ষ্য দিয়ে দিচ্ছেন যে আল্লাহ যেন জান দিচ্ছি এই সাক্ষ্য দিয়ে মরছি যে আল্লাহ তারা ছাড়া কোনো ইলাহ নেই অন্য কোনো কাজের জন্য মারা গেলে শহীদ হবে না লেখ দেখুন কালিমাতুল্লাহ আলিয়া আল্লাহর কালিমা হচ্ছে লাইল্লাহ এটাকে বলন্দ করার জন্য যে ব্যক্তি মারা যাবে সেই শহীদ হবে অন্য কোনো কিছুর জন্য রাষ্ট্রের জন্য ক্ষমতার জন্য জায়গা দখলের জন্য কিছু মারা গেলে সেই শহীদ হবে না যে শহীদ আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রসুল্লাহ আসলাম বলেছেন মান কাতালিতা কুনা কালিমাতুল্লাহ আলিয়া আল্লাহর কালিমা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালিমা আল্লাহর কালিমা সবসময় উপরে থাকবে সেটা হচ্ছে লাহ ইলাহ ইল্লাল্লাহ এই কালিমার প্রতিষ্ঠা করার জন্য যারাই যারাই জীবন দিবে তারাই শহীদ এই কালেমা লাইল্লাহ সুতরাং এরা এরা সাক্ষ্য দিচ্ছে ফেরেশ তারা সাক্ষ্য দিচ্ছে আলেমরা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তারা নিজে সাক্ষ্য দিচ্ছেন এরা সাক্ষ্য দিচ্ছে কি ইনসাফের সাথে সাথে সাক্ষ্য দেয় সেটা হচ্ছে একটি সাক্ষ্য আন্নাহুল্লাহ যে তিনি আল্লাহ এই আল্লাহ ব্যদিত আর কোনো ইলাহ নেই তারই আবাদ করতে হবে আর কারো আবাদ করা যাবে না আবার এই কথাটা আল্লাহ তালা নিয়ে আসছেন এরপরে বলছেন আজিজুল হাকিম যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই তিনি একমাত্র পরবর পরাক্রমশালী এবং বিজ্ঞময় প্রভু হচ্ছেন তিনি তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম পরবর্তী আয়তে বলছেন যে দিন যে মানার নাম হচ্ছে ইসলাম সেই মানাটা হচ্ছে এই কালেমাকে সম্পূর্ণরূপে মানলে সে সত্যিকার অর্থে ইসলামে প্রবেশ করতে পেরেছে সুহান আল্লাহ এক আয়তের সাথে আরেক আয়তের অর্থ বুঝলে অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কেন এই আয়টি এরপর নিয়ে আসা হয়েছে কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে লাহ সাক্ষ্য দিতে পেরেছে অর্থ বুঝে এবং বুঝতে পারছে যে কেন যুগে যুগে মানুষরা নির্দ্বিধায় দান দিয়ে দিল যারা শহীদ হয়েছে কি পাইছে তারা তারা পাচ্ছে আনন্দ কোথায় আল্লাহ তালার জন্য জান দিয়েছে আল্লাহ তালা আমাকে এই জান দিয়েছে তার জন্য দিয়ে দিলাম আবার সিদ্দিকিন সারা জীবন ব্যয় করেছে তারা এই সত্যবাদী সাক্ষ্য দিয়ে যে আল্লাহ তালা হচ্ছে লাহ তিনি তার কিন্তু নেই নবীরা এই দাওয়াত দিয়েছেন সারা জীবন নেককার বান্দারা এটার মধ্যে আনন্দ পেয়েছে কেন এটাই হচ্ছে ইসলাম ইন্না দিন আহমদাল্লাহ ইসলাম নিচ্ছে আল্লাহর কাছে এই দিন হচ্ছে এটাই হচ্ছে দিন এবং এটাই হচ্ছে ইসলাম এই ইসলাম মেনে নেওয়ার নাম আনুগত্যের নাম এবং বস্যতা স্বীকারের নাম এটা যখন এই কালেমার কাছে আপনি বস্যতা স্বীকার করবেন এই কালেমা অনুসারে আপনার জীবন গড়ে তুলবেন আপনার জীবন হবে সবচেয়ে সুন্দর এবং আপনার জীবন হবে তাহিদের উপরে এবং আপনার জীবন হবে সফল এবং আর যারা এর বিপরীত চলবে তাদের জীবন হবে তাদের জীবন কখনো সফলতা দেখবে না তাদের জীবন সবসময় তারা বিফল হবে এবং তাদের জীবনে কখনো উন্নতি পাওয়া যাবে না হ্যাঁ দুনিয়ার জীবনে তারা হয়তো উন্নতি করবে আল্লাহর কাছে লা ইউসাবি জানা বাউদা মাসির ফরের মতো তাদের কোনো মূল্য নেই এই জিনিসটি আমাদের বুঝতে হবে যে আল্লাহ তারা কেন সাক্ষী দিলেন এই সাক্ষীর সাথে অনেকগুলো জিনিস জড়িত যে একটা সাক্ষী কখন হয় সাক্ষী হচ্ছে যে এটা সাক্ষী হচ্ছে যে যে সাক্ষী দিচ্ছে সেটা সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে দ্বিতীয় হচ্ছে মুখে বলতে হবে তৃতীয় হচ্ছে অন্যকে জানাতে হবে চতুর্থ হচ্ছে নিজে সেটা মানতে হবে মানতে হবে চারটা জিনিস অবশ্যই লাগবে যে কোনো সাক্ষীর সাক্ষীর জন্য একটা হচ্ছে সাক্ষ্য দেওয়ার জিনিসটি জানতে হবে দ্বিতীয় হচ্ছে সাক্ষ্য দেওয়ার জিনিসটি বলতে হবে তৃতীয় হচ্ছে অন্যকে জানাতে হবে চতুর্থ হচ্ছে যে সাক্ষ্য দেওয়ার জিনিসটি নিজে মেনে নিতে হবে পরিপূর্ণভাবে এই চারটি জিনিস না হলে সাক্ষ্য হয় না আল্লাহ তারা নিজে সাক্ষ্য দিচ্ছেন বিষয়টা ফেরিস্তারা সাক্ষ্য দিচ্ছে আল আহল আলম যারা জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছেন নবীরা সিদ্দিকিন সুহেদা সালাহীন ভালো মানুষরা দুনিয়া শ্রেষ্ঠ আলেমরা সাক্ষ্য দিচ্ছেন এই কিসের উপরে একটি একটি জিনিস সেটা হচ্ছে তাহিদুল রহিয়া যে আল্লাহ তালা আল্লাহ তালাকে একমাত্র ইলাহ মানতে হবে তার তিনি ব্যতীত আর কাউকে ইলাহ মানা যাবে না সেটা হচ্ছে লা ইলাহা গাইরুহু যে আমাদের এটাকে নিয়ে এসছেন আমাদের ইমাম আবু জাফর তাহাবির রহমতুল্লাহ আলাই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথাটাই তিনি সংক্ষিপ্ত কথার ভিতরে এই সবকিছু আমরা ব্যাখ্যা করে এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম যে লাইলা গাইরু বলার সাথে আমার অনেক কিছু জড়িত মুখে বললেই যে আমার ইলা হয়ে যাবে যে আল্লাহ তালাকে আমি মেনে নিয়েছি তারাই একমাত্র আবাদ করছি কথা এরকম নয় এর সাথে অনেক কিছু জড়িত আছে যে জিনিসগুলো আমাদের জানা দরকার ইলা কি বা মাহবুদ কে মাহবুদ কি কে হতে পারে কার হওয়ার যোগ্যতা আছে এবং আবাদত কিভাবে হতে হয় আবাদত কি কি জিনিস আবাদ করতে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে এখানে একটি জিনিস জানা দরকার সেটা হচ্ছে যে লাইলা ইল্লাল্লাহ আমরা যখন লাইলা ইল্লাহ বলি এর অর্থের দিক থেকে অনেক সময় অর্থ করে অনেকেই লাইলা ইল্লাল্লাহ আল্লাহ সাহা কোনো ইলাহ নেই আল্লাহ সাহা ইলাহ দুনিয়ায় ভর্তি দুনিয়াতে মাহবুদ তো ভর্তি হয়ে আছে তাহলে কি অর্থ হবে অবশ্যই অর্থ করতে হবে লা ইলাহা কেউ কেউ অর্থ করেছেন মৌজুদ আল্লাহ তালা ছাড়া কোনো ইলা অস্তিত্ব নেই এটা ঠিক না অস্তিত্ব আছে অনেক ইলা পড়ানো হচ্ছে অনেক ইলার পূজা হচ্ছে অনেক ইলা সম্পর্কে মানুষ জানানো হচ্ছে কিন্তু আসলে সত্যিকার ইলাহ আল্লাহ ছাড়া কেউ নয় এই জন্য একটা অনুবাদের ক্ষেত্রে আসতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই অন্য ইলা ভর্তি থাকতে পারে দুনিয়া যেমন আল্লাহ তালা বলছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের দিন যেমন আলাদা আছে সত্য দিন আলাদা তেমনি ওই ইলাহ সত্য অসত্য ইলাহ আছে অসত্য ইলাহ আছে সত্য ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আর অসত্য ইলা ভর্তি আল্লাহ তালা কোরআনে কারিমি এই জন্য বলেছেন জাহালিকে বিয়ান আল্লাহ আল হক ওয়ান্নামা ইয়াদুনা মিন দুনি ওয়াল বাতেল এটা এই জন্য যে আল্লাহ তালাই হচ্ছে হক ইলা ওয়ান্নামা ইয়াদুনা মিন দুনি ওয়াল বাতেল আর তারা আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে আহ্বান করে তারা বাতিল ইলা ইলা আছে তবে সেটা বাতিল এই জন্য অর্থ হবে লাহিল্লাহ অর্থ সবসময় আমরা করব যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত যথার্থ কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই যেটা অর্থ করেন কিন্তু একটা শব্দ লাগবে আপনাকে যেটা আরবিতে বলা হক বলা হয় লা ইলাহ বে হক কিনা ইল্লাহ এই অনুবাদটা করতে হবে অন্য কোনো অনুবাদ করলে সেটা আমাদের জন্য ভুল হবে সেটা আমাদের জন্য ভুল হবে এই জন্য সবসময় আল্লাহ তালার এই এই বাণী কালিমাতুল্লাহ এই বাণী লাহিল্লাহ অনুবাদ করার সময় আমরা খেয়াল রাখবো যে লাহ অর্থ যেন হয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এই মানে এই অর্থটা যেন সবসময় সব জায়গায় করা হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা না করার কারণে আজ অনেকেই আল্লাহ ছাড়া ইলাহ নেই মুখে বলে কিন্তু এবাদ ভুল করতেছে কারণ এবাদ ভুল করার কারণ মুখে যা করছে সে তো অর্থ বুঝতেছে না এই জন্য সে মুখে আল্লাহ ইল্লাহ বলতেছে আর শিরিক করতেছে আল্লাহর সাথে শিরিক করে চলছে এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন অর্থটা যেন শুদ্ধ করে দেই এখানে আরেকটি জিনিস জানা দরকার সেটা হচ্ছে যে আল্লাহ তালার আল্লাহ তালাকে একমাত্র ইলাহ মানলাম আমি আল্লাহ তালা একমাত্র ইলাহ মানার সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা আল্লাহ তালা ইলার বিরোধী কাজটা হয় সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে মানুষ আল্লাহ ছাড়া কাছে আহ্বান করে ফেলে এবং এটাই বেশি হয় দেখবেন এখনো অনেকে ইয়া হোসাইন দাবি ইয়া হোসাইনকে আহ্বান করছে আবার কিয়া ইয়া গাউসুল আজমকে আহ্বান করতেছে আগে ইয়া গাউস বলতেছে হে গাউস আমাকে উদ্ধার করে বলতেছে অথবা কেউ বিপদে পড়লে ইয়া বদর বদর বলতেছে বদর আমাকে উদ্ধার করে অথবা বিপদে পড়লে কোন অলিয়াল্লাহ নাম নিচ্ছে জিলানির নাম নিচ্ছে অথবা বদবীর নাম নিচ্ছে অথবা কেউ কেউ চিস্তির নাম নিচ্ছে এই জায়গাতে হচ্ছে শির্কের মূল তৈরি হয়ে গেছে সব জায়গাতে মুখে আমি কি বলছি আমার আবাদতের মধ্যে একটি হচ্ছে দোয়া অর্থাৎ আমি আল্লাহর আবাদত করব কি দিয়ে দোয়া দিয়ে এই দোয়ার মধ্যে আমি শিরিক করতেছি এই দোয়ার মধ্যে শিরিক কিভাবে করছি অনেক সময় দেখা যায় যে যখনই মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে না ডেকে তখন অন্য কাউকে ডাকা আরম্ভ করে এটাই হচ্ছে এটাই হচ্ছে শিরিক এটাই হচ্ছে শিরিক এই এই শিরিকের এই আবাদতে শিরিক এই আবাদতে শিরিককে বন্ধ করার জন্য আমাদের ইমাম বলছেন আমাদের ইমাম বলছেন যে আল্লাহ তালা ইয়স্তাজিব দাওয়াত ওয়াইয়াকুদ্দিল হাজাত আমাদের ইমাম আবু জাফর তাহবির রহমতুল্লাহ বলছেন আল্লাহ তালা ইস্তাজিব দাওয়াত ও ইয়াকুল হাজাত আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং মানুষের হাজত পূরণ করেন অর্থাৎ হাজত পূরণ আর কেউ করতে পারেন একমাত্র আল্লাহ ব্যতীত সুতরাং দোয়া কবুল করেন দোয়া কার কাছে করতে হবে একমাত্র আল্লাহর কাছে করতে হবে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন অকাল অকাল রব্বকুম দৌড়নি আস্তাজিবুল্লাকুম সুরা গাফের ষাট নম্বর আয়াতে আর তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আবার আল্লাহ তালা সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে বলছেন যখন আমার বন্ধা আমাকে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন ইন্নি করিব আমি নিকটে উজিব উদারিজা দাঁড়ানি এমন নিকটে অর্থাৎ আল্লাহ তালা আশুর ভোর থেকেও নিকটে কেন আহ্বান আল্লাহ তালা শুনতে পান তিনি জানেন বন্দা কোথায় আহ্বান করছে কি অবস্থায় কোন ভাষায় কি অবস্থায় সে আসে পরিপূর্ণভাবে তিনি আসুর ভোর থেকে সবকিছু দেখেন এবং জানেন শুনেন তিনি বলছেন যে আল্লাহ তালা বলছেন আস্তাজিব লাকুম যখনই আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে সাড়া দেওয়ার জন্য সরাসরি আল্লাহ বলছেন তিনি তিনি দেওয়ার জন্য তিনি আছেন আর আপনার আমরা চাওয়ার জন্য আমরা আমরা চাই না আল্লাহর কাছে এই জন্য হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে মাল্লাম ইয়াস আলিল্লাহ একদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে না চায় মাল্লাম ইয়াস আলিল্লাহ একদাব আলাই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন দুনিয়ার মানুষ চাইলে তারা কষ্ট পায় তারা চাইলে রাগ হয়ে যায় যে আমার কাছে এতবার চায় বারবার চায় লোকটার কি কোনো কাজ নেই বা এত আমি বসে আছি নাকি তোমার টাকা দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের রাগের কথাবার্তা বলে কিন্তু আল্লাহ তালা হচ্ছেন সম্পূর্ণ স্রষ্টা তিনি আপনাকে আপনি যদি কোনো তার কাছে তার সম্পূর্ণ উল্টো আপনার দুনিয়ার মানুষের কারণ সৃষ্টি কখনো স্রষ্টার সমপর্যায়ের কোনো কিছু হতে পারে না এই জন্য আপনি রাগ করেন কিন্তু আল্লাহ তালা না চাইলে রাগ করে এই জন্য হাদিসের রসুল্লাহ মাল্লা মিয়া ইসাল্লাহ একদম আলী যে ব্যক্তি না চায় বোঝা গেল সে অহংকারী নাচ আল্লাহর কাছে না ছাড়া তো অহংকারে বোঝানো যে আমি সে অহংকার করতেছে অথবা সে আল্লাহ তালার কাছে বিনয় প্রকাশ বিনয় বিনয় হচ্ছে বিনয় হচ্ছে না এই কিছু দ্বারা প্রমাণিত হচ্ছে যে আসলে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর কারো কাছে চাওয়া যাবে না রসুল্লাহ সাল্লাহাম নিজে শিক্ষা দিয়েছেন কাকে তার তার চাচাতো ভাই ইবনে আব্বাস আব্বাসকে চাচাতো ভাইকে ডেকে যে পিছিয়ে বসিয়ে ঘোড়া নিজের ওটের ঘোড়ার পিছিয়ে পাহাড়ের পিছিয়ে বসিয়ে শিক্ষা দিয়েছেন যে ইয়া ইয়া গোলাম ইন্নি মুখে কালিমাত হে বৎস আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব এহফাজুল্লাহ ইয়াহফাজুকা এহফাজুল্লাহ তাজিদু তুজাহাক হে বান্দা আল্লাহর হেফাজত করো তোমার হেফাজত করবো আল্লাহ তাহিদের হেফাজত করো তোমার হেফাজত করবেন এবং তারপর বলছে ওইজা সাল তাফাস আলিল্লাহ যখন তুমি চাইবে কোনো কিছু আল্লাহর কাছে চাইবে ওইজা সাল তাফাস আলিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে এই জন্য শুধু আল্লাহর কাছে চাই এটা আমাদের বাণী হোক আমাদের কথা হোক সবসময় আমরা চাইবো আল্লাহর কাছে দাওয়াতের ক্ষেত্রে এটা দ্বারা সবচেয়ে বেশি রেখ হয় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো যে আমি চাইবো আল্লাহর কাছে দেখবেন যে আপনার সমস্ত কিছু আবাদতের ক্ষেত্রে আপনার তাহির প্রতিষ্ঠিত হবে আপনার তাহির ঠিক থাকবে আবার কখনো আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দিবেন না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার তাহির সুপ্রতিষ্ঠিত হবে এবং আপনার সমস্ত সমস্ত কর্মকাণ্ড সুন্দরভাবে চলবে এবং আপনার জীবন দুনিয়ার জীবন এবং আশাতে জীবন সুন্দর হবে এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহর কাছে চাওয়ার অর্থ সাথে আল্লাহ তাদের আগে নির্ধারণ করেছেন এর সাথে কোনো পার্থক্য আছে কিনা হ্যাঁ আপনার চাওয়াটাও আপনার চাওয়াটা অবশ্যই আল্লাহ তালা তাকে লিখে রেখেছেন যে লোকটা চাইবে সেই জন্য তাকে দিচ্ছি আর না চাইতে পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের ব্যাপার আপনার চাইলে বদলে কোনো কিছু বদল হয় না কারণ সবকিছু আগে নির্ধারিত সুনির্ধারিত হ্যাঁ কিন্তু আপনার চাইতে পারাটাও আপনার তাকদিরে লেখা আছে লোকটি চাইবে এই জন্য তাকে দেওয়া হবে দেওয়া হচ্ছে তো চাইবে এই যে চাইতে পারছেন আপনি এটা আপনার সৌভাগ্য ওমর আদুল এই জন্য বলতেন যে ইনি লা আহমেলু হাম্মাল ইজাবা আমি আমার দোয়া কবুল হওয়ার চিন্তা আমি করছি না আমি দোয়ার দোয়া করতে পারছি এতটুকুই আমার জন্য বড় জিনিস এই দোয়া করতে পারাটা আল্লাহর কাছে দোয়া করা আহ্বান করা তার কাছে তার কাছে যে একমাত্র চাওয়া এটা যে আপনি করতে পারছেন এটা কিন্তু আপনার তাহিদের প্রমাণ এবং এটাই আপনার আপনার এটাই প্রমাণ করে যে আপনার ভাষ্যভাগ্য লেখা হয়েছে আপনার তাহিদ ঠিক আছে আপনার ইমান ঠিক আছে আপনার তাহিদুল লোহিয়া এবার তাহিদ ঠিক আছে নবীরা যে জন্য প্রেরিত হয়েছেন সেই জিনিসটি আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন এটাই আমাদের সবসময় খেয়াল রাখা দরকার আমরা যেন আল্লাহ ছাড়া কারো কাছে না চাই সবসময় আল্লাহ তালা যখন প্রথম আসমানে নেমে আসে চাই থাকেন তখন আল্লাহর কাছে চাই যখনই যখন সুযোগ মন নরম হয় তখনই আল্লাহর কাছে যেন চাই আর কারো কাছে কোনো কিছু না চাই এইটা প্রতিষ্ঠা করতে পারলে এই দোয়াটা এই দোয়ার ব্যাপারটা এটাকে আবাদত অন্য জায়গায় বলা হয়েছে আর দোয়া হল এবাদা দোয়াটা হচ্ছে আবাদত এই জন্য আবাদত তাহিদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইব না আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে এইটা যদি কোনো করতে পারি তাহিদের প্রতিষ্ঠিত রাখবেন এবং দুনিয়া এবং আখরাতে আমাদেরকে সৌভাগ্যশালী করবেন এবং তার জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবেন সুতরাং আমরা তাহিদকে প্রতিষ্ঠা করি আল্লাহ তালার কাছে সবসময় বিনত থাকি আল্লাহ আমাদের তহিদ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুল